বলতে কি পারো আকাশে কার প্রেমে চা জেগে জেগে বলতে কি পারো ওরাতে আকাশে কার প্রেমে চা জেগে রয় বলতে কি পারো ওরাতে রাতের আকাশে কার প্রেমে চা জেগে রয় বলতে কি পারো পাক পাখালি বলতে কি পারো পাক পাখালি সুর সুরে কার কথা বলতে কি পারো ওরাতে আকাশে কার প্রেমে চাঁদ জেগে বলতে কি পারো ওরাতে আকাশে কার প্রেমে চাঁদ জেগে বলতে কি পারো পাক পাখালি বলতে কি পারো পাক পাখালি সুরে সুরে কার কথা বলতে কি পারো ও রাতের আকাশে কার প্রেমে চাঁদ জেগে বলতে কি পারো ও রাতের আকাশে কার প্রেমে চাঁদ জেগে কে গড়েছে সুন্দর এই পৃথিবী কে সৃজিল ভালো মন্দ সবই কে দিয়েছে তোমার দুটি আখি এসো তার নামেরই কবিতা লিখি কে গড়েছে সুন্দর এই পৃথিবী কে সৃজিল ভালো মন্দ সবই কেটে দিয়েছে তোমার দুটি আখি এসো তার নামের কবিতা লেখা লিখি এ গড়েছে সুন্দর এই পৃথিবী কে সৃজিল ভালো মন্দ সবি সবি কে দিয়েছে তোমার দুটি আখি এসো তার নামের কবিতা লেখা লিখি বলতে কি পারো ভোরে রবি রবি বলতে কি পারো ভোরে রবি কার নামে আলো ছড়া বলতে কি পারো ও রাতে আকাশে কার প্রেমে চা জেগে বলতে কি পারো ও রাতে আকাশে কার প্রেমে চা জেগে কে দিয়েছে গাছপালা তরুলতা তার নামে ভাসে ওই মেঘমালা নদীর ওই পাল তোলা নায়ের মাঝি তার প্রেমের গান গাইছে আজি আজি এ দিয়েছে গাছ গাছ লতা কার নামে ভাসে ওই মেঘ পল তোলা নায়ের মাঝি তার প্রেমেরই গান গাইছে আজি আজি এ দিয়েছে গাছ পালা তরুলতা কার নামে ভাসে ওই মেঘ মালা নদীর ওই পাল তোলা নায়ের মাঝি কার প্রেমেরই গান গাইছে আজি আজি বলতে কি পারো এই ধরুনি বলতে কি পারো এই ধরনী কার প্রেম প্রীতি গড়া বলতে কি পারো ওরাতে আকাশে কার প্রেমে চাঁদে গের বলতে কি পারো ওরাতে আকাশে কার প্রেমে চাঁদে গের বলতে কি পারো ওরাতে আকাশে কার প্রেমে চাঁদ গেরা বলতে কি পারো পাক পাখালি বলতে কি পারো পাক পাখালি বলতে কি পারো ভোরে রবি বলতে কি পারো ভোরে রবি বলতে কি পারো এই ধরনী বলতে কি পারো এই ধরনী তার প্রেম প্রীতি গড়া বলতে কি পারো ওরাতে আকাশে কার প্রেমে চাঁদ জেগে বলতে কি পারো ওরাতে আকাশে কার প্রেমে চাঁদ জেগে